তুলসীর মহাবীর তুমি সেই তিতুমির তুলসীর মহাবীর তুমি সেই তুমির আর কত রবে ঘুমে শির পদ চুমে খালিদের হুঙ্কারে ভাঙো জালিমের শির মহাবীর তুমি সেই তিতুমির শির মহাবীর তুমি সেই তিতুমির আর কত রবে ঘুমে বলসির পদ চুমি খালিদের হুঙ্কারে ভাঙো জালিমের শির মহাবীর তুমি সেই তিতুমির তুলসীর মহাবীর তুমি সেই তুমি আর কত সয়ে যাবে বসে বসে মার খাবে আজ এলো তব দিন জিহাদের সোনবিন আর কত সয়ে যাবে বসে বসে মার খাবে আজ এলো তব দিন জিহাদের সোনবিন ও মোরের জাতি তুমি ময়দানে করো ভীর তুলসীর মহাবীর তুমি সেই তুমির তুলসীর মহাবীর তুমি সেই তিতুমির আর কত রবে ঘুমে বলো সের পদ চুমি খালিদের হুঙ্কারে ভাঙো জালিমের নির্তলসীর মহাবীর তুমি সেই তুমির তুলসীর মহাবীর তুমি সেই তিতুমির ঝঞ্ঝাট মুছে ফেলো তাকবীর মুখে বলো বিজয়েরি গাও গান হও তুমি সম্মুখে আগুয়ান ঝঞ্ঝাট মুছে ফেলো তাকবীর মুখে বলো বিজয়েরি গাও গান হও তুমি সম্মুখে আগুয়ান তোমাকে পেতে ধরা হয়ে আছে অস্থির তুলসীর মহাবীর তুমি সেইতি তুমি তুলসীর মহাবীর তুমি সেইতি তুমি আর কত রবে ঘুমে বলসির পদ চুমি খালিদের হুঙ্কারে ভাঙো জালিমের নির্তলসীর মহাবীর তুমি সেইতি তুমি তোলো তোলসির মহাবীর তুমি সেইতে তুমি তোলসির মহাবীর তুমি সেইতে তুমি শিহির মহাবীর তুমি সেইতে তুমি